করি বলুন আলহামদুলিল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন্নবীর প্রতি শনিবারে এই বছরে চোদ্দশো একচল্লিশ হিজির মোতাবেক দুই হাজার উনিশ বিশ আমরা বিশ শুরু হয়েছে আজকে আমাদের ধারাবাহিক আলোচনার পর্ব নম্বর তেইশ তেইশে জমাদাল উলা চোদ্দশো একচল্লিশ হিজড়ি মোতাবেক আঠারোই জানুয়ারি দুই বিষয়বস্তু হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ওপর জুলমত্যাচার মক্কার মুশরিকদের বা বিশেষ করে কোরাইশদের নিজের বংশের এর আগে আলোচনা ছিল যে রসুল্লাহ সাল্লামের সাহাবাইকে রাম যারা দুর্বল ছিলেন পার্থিব দিক থেকে তাদের ওপর কাফেরদের রুজুল অত্যাচার এই আলোচনাগুলি গত দুই সপ্তাহে হয়েছে তারপরে শেষ আলোচনা যেটা ছিল এর আগের শেষ অংশ সেটা হচ্ছে রাসুল উল্লাহ সাল্লাম সম্পর্কে কাফেরদের ভূমিকা মানে বা দৃষ্টিভঙ্গি তো এই ক্ষেত্রে আমরা যে আলোচনা শেষ করেছিলাম তা হচ্ছে রসুল্লাহ সাল্লামের সাথে প্রথম আচরণ করে প্রলোভন দেওয়ার এটা অনেক আগেও আলোচনা হয়েছে প্রলোভন দিয়ে একটা স্তর ছিল যে লোভ টোপ দেখিয়ে ঠান্ডা করা যায় কিনা থামানো যায় কিনা তার আগে আর একটা স্তর ছিল ওটা এখন বলে দি যদি এগুলো বলা হয়েছে সেটা হচ্ছে যে হেউ প্রতিপন্ন করা তুচ্ছতাচ্ছিল্য করা কিছু মনে না করা জি এতে হয় কি অনেকেই যে কাজ করতে চাইছে তাতে চুপ হয়ে যায় নীরব হয়ে যায় এ সমাজে আমি এই কাজ করার জন্য আমি হেও হয়ে গেলাম ছোট হয়ে গেলাম মানুষের কাছে পার্থ করব না আপনাদের বাস্তব জীবনের সাথে বড় একটা সম্পর্ক আছে একা হয়তো সহি আগে দেননি আপনি গেছেন সৌদি আরব থেকে শির্ক বেদাতের সমাজে যেখানে মাজার পূজা ধর্ম পীর পূজা ধর্ম যেখানে মিলাদ কেয়াম এগুলি হচ্ছে ধর্মকর্ম শিরকার বেদাত ভূ বেদাতে ভরা সে সমাজে আপনি যদি একেবারে দুর্বল হন প্রথম আপনাকে কিন্তু তুচ্ছতা ছিল্ল করবে সামাজিকভাবে যদি দুর্বল হন তাহলে হেউ প্রতিপন্ন করবে এইভাবে আপনাকে চুপ করে দেওয়ার চেষ্টা করবে ঠান্ডা হয়ে যাবেন না ভয় পেলে বা দুর্বল হয়ে গেলে মানসিক দিক থেকে মনোবল যদি দুর্বল হয়ে যায় ওতেও হইল না তখন একটা স্তর হচ্ছে বাতিলপন্থীদের কি লোভ দেখানো দেখি লোভ টোভ দেখে একে ঠান্ডা করা যায় কিনা কারণ লোভী যদি হয় তাই লোভ টোভ এতে পড়ে যাবে তারপরে সে চুপ হয়ে যাবে যেমন জাকের নায়কের সাথে ভারতের আর শেষ বিজেপি সরকার এই সপ্তাহগুলিতে করলো আমরা জানেন নিশ্চয় তাই না কি করেছে হ্যাঁ? যে আপনাকে আসার জন্য এখানে সুযোগ সুবিধা দেওয়া হবে আপনি আসেন এখানে থাকেন নিরাপদ চলে আসেন ফিরে আপনার সমস্ত কেস টেস উঠিয়ে নেওয়া হবে কিন্তু আপনাকে কাশ্মীর ইস্যুতে সরকারের সমর্থন করতে হবে প্রলোভন এটা বিশাল প্রলোভন এখানে অনেকেই কিন্তু দুর্বল হয়ে যায় দুনিয়ার স্বার্থ যার কাছে বড় দুর্বল হয়ে যায় কিন্তু হকপন্থীরা দুর্বল হয় না এর বাস্তব প্রমাণ জাকির হাফেজ আহ তালে দিতে পেরেছে জাজাহুল্লাহ খায়ের এবং আল্লাহ তার হেফাজত করে কিন্তু বেদাতপন্থীরা এবার ইসলামের হেফাজতের নামে বেরিয়ে গেল আর বহু লোকে খুন করিয়েও দিল আর তারপরে প্রলোভনে পড়েও গেল আর যখন স্বার্থ হাসিল হয়ে গেল তখন প্রশংসা করাও শুরু করলো পাশাপাশি বসেও গেল ইতিহাস তো জানা আছে আপনাদের সব অনেক কিছু শেখার আছে এখান থেকে হকপন্থী বাতিলপন্থী চেনার বড় এই উপায়গুলি সিরাতুল নবী থেকে আপনি শিখতে পারবেন তো রাসুল্লাহাম তাদের প্রলোভনে আসলেন না সেখানেও সফল আল্লাহ করলেন তখন ধমক দেওয়া যে স্তরটা ছিল শাসানি ধমক চ্যালেঞ্জ করা তোমাকে দেখে নেব এই করব সেই করব তুমি সাবধান হয়ে যাও ওয়ার্নিং দেওয়া তার মধ্যে একটা দিক ছিল কথাপকথন আলাপ আলোচনার মাধ্যমে হ্যাঁ কোন একটা মাধ্যম ধরে দেখি ও তো শুনতে চাইছে না দেখি ওর চাচাকে আবু তালেবকে গত সপ্তাহে যে শেষ আলোচনা হয়েছে আবু তালেবকে এটা প্রস্তাব দিল যে আমাদের একজন সুঠাম যুবক দিয়ে দিচ্ছি ওকে আপনি নিয়ে নেন ছেলে হিসাবে আর মোহাম্মদকে দিয়ে দেন এই যে দর কষাকষি এতেও সফল হল না কোরাইশরা যারা কোরাইশ কাফের তারা মক্কার মুশ্রেকেরা দেখলো যে না কোনো লাভ হলো না আমাদের তখন সরাসরি রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের ওপর জুলম অত্যাচার শুরু করল একদিকে রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর হ্যাঁ জুলম অত্যাচার শুরু করলো সরাসরি শারীরিক মানসিক মানসিক জুলম অত্যাচার আগেও ছিল কিন্তু গায়ে হাত দেওয়া জি সরাসরি জুলম অত্যাচার শারীরিক নির্যাতন অপরদিকে রসুল্লাহামের যে সাহাবাই কেরামগঞ্জ যারা নতুন নতুন ইসলাম গ্রহণ করেছেন তাদের ওপর জুলম অত্যাচার বৃদ্ধি করলো আগে থেকে জুলম চলছিল এতদিন পর্যন্ত রসুরামের গায়ে সরাসরি হাত দেয়নি বা শারীরিক নির্যাতনের শিকার হননি রসুরাম কিন্তু এখন শুরু যে না এখন এভাবে সোজা করতে হবে বাতিলপন্থীরা এসব অস্ত্র ব্যবহার করে থাকে যুগে যুগে এটা মানব জাতির প্রাচীন ইতিহাস বাতিলপন্থীদের জি কাফের মুশরেকদের আর অন্য অন্য মুসলিম যেসব বাতিল ফিরকাগুলি রয়েছে তাদের কিন্তু রসুল উল্লাহাম যেহেতু সম্ভ্রান্ত পরিবারের মানুষ বংশীয় মর্যাদা আল্লাহ দিয়েছিলেন তাকে ব্যক্তিত্বের যে একটা প্রভাব আছে সেটা আল্লাহ রব্বুল আলমেন দিয়েছিলেন সুতরাং তার গায়ে যেই সেই লোক হাত দিয়ে দিবে এই সাহস করেনি তার উপর যখন শারীরিক টর্চার বা জুল অত্যাচার শুরু হয় সেটা মক্কার যারা নেতৃস্থানীয় কাফের তাদের পক্ষ থেকে হয়েছিল জনসাধারণ কেউ হাত বাড়াতে সাহস করেনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের গায়ে হাত দেবে সরাসরি তারপর জুল অত্যাচার করবে এই সাহস সাধারণ জনগণ বা সাধারণ যারা সমাজের মানুষ তারা এই সাহস করেনি যেসব শীর্ষস্থানীয় কাফের নেতারা রসুল্লাহ সাল্লামের উপর শারীরিক নির্যাতন বা জুল অত্যাচার করেছিল সেই সময় তাদের এক নম্বরে সাল্লামের আপন চাচা আবু আহাব যার ওপর অভিশাপ এবং যার ধ্বংসের ভবিষ্যৎবাণী করে আল্লাহ রাবুল আলমিন একটি সুরাই নাজল করেছেন কোরআন করিমে তব্বাতিয়াদা আবি লাহাবিম ওয়াতাব মা আগনা আনহু মালহু ওয়ামা কাসাব সায়াসলানারানজাতা লাহা ভবিষ্যৎবাণী যে জাহান্ন ধ্বংস সে ধ্বংস তার দুই হাত কারণ দুই হাতে বেশি পাপ করে অধিকাংশ মানুষের অন্যায়গুলি দুই হাত দিয়ে হয় আর সেও ধ্বংস হোক আর দুনিয়াতে তো ধ্বংস হোক হোক পরকালে সে জ্বলন্ত আগুনে প্রবেশ করবে ভবিষ্যৎবাণী আল্লাহ করে দিলেন হৃদায়ত হবে না সে সায়াসলা নারায়ণ জাত আল্লাহ অমরাত এমনকি তার স্ত্রীও একই খুরের মাথামোড়া হাম্মালাত আল হাতাব যে এত নিচু মনের এবং এত যাকে বলা হয় নিকৃষ্ট চরিত্রের যে তাকে আল্লাহ বলেছেন একটি উপাধি দিয়ে হাম্মাল্লা তাল হাতাব লোকড়ি কুড়ানি লোকড়ি কাঠি এক তো পুরুষ লোকে যদি কোড়ায় তো একটু ছোট কাজ লোকটি যার করিয়ে বেড়ায় আর তাও যদি এক মহিলাই কাজ করে বলেন আমাদের কোন কোন এলাকায় শুনেছি যে মহিলারা নাকি চাষ মাঠে ঘাটে কাজ করে আলহামদুলিল্লাহ আমি আমার এলাকায় দেখিনি কিন্তু শুনেছি অনেক এলাকায় এরকম আছে তো যেসব পরিবারে বা যেসব সমাজের মহিলারা মাঠে ঘাটে চাষাবাদের কাজ করে তারা একেবারে নিকৃষ্ট পরিবারের লোক হাম্মালাতাল হাতাবাল্লা বলছেন সেও জাহান নামে প্রবেশ করবে তার স্ত্রী যে আবু সুফিয়ান রাজি আল্লাহ তালার বোন আবু সুফিয়ান হার আর এই ছিল ওম্মে জামিল আরওয়াবিন হার আসছে তার কথা এই আবু লাহাব কষ্ট দিত আর কষ্ট যদি আপনজন দেয় ঘরের লোক দেয় এতে আরো বেশি কষ্ট হয় আপনাকে যদি পর লোকে কষ্ট দেয় পাড়া প্রতিবেশী কিন্তু আপনার বংশের লোক না আপনার নিকটাত্মীয় না পর মানুষকে কষ্ট দিচ্ছে অত কষ্ট হবে না দিতেই পারে এটা আপনি মানিয়ে নিতে পারবেন মনকে কিন্তু যখন নিজের লোক হ্যাঁ, কষ্ট দেয় চরম কষ্ট হয় আরবিতে এক কবি বলেছেন ওজুল মজাবিল করবা আসাধ্য মদা দাতান আত্মীয় স্বজন যদি কষ্ট দেয় মানসিক শারীরিক জুল অত্যাচার করে পাড়া প্রতিবেশী তো কষ্ট দিয়ে থাকে অনেকে কিন্তু যদি তারা আত্মীয় হয়ে কষ্ট দেয় ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে কষ্ট দেয় আপনজন কষ্ট দেয় এটা আসাধ্য মদাদ মিন ওয়াক ইস সেহামিল মোহান্নদি আরব দেশের প্রাচীন যুগে ভারতের মোহান্নাদ মানে হিন্দি ভারতীয় তরবারি খুব প্রসিদ্ধ ছিল জি সবচেয়ে ভালো তরবারি হয়তো ভারতের এখনো লোহাতে বিখ্যাত ভারত তো ভারতের তৈরি তরবারি দিয়ে আঘাত করলে যে জখম হয় মানুষের গায়ে তাতে যে কষ্ট হয় তার চেয়ে বেশি কষ্ট আত্মীয় স্বজন যদি মানসিক বা শারীরিক কষ্ট দেয় তো আবুল আহাব এ রসুল্লাহ সাল্লাহামকে কষ্ট দিত মানসিক শারীরিক হাকাম বিন আবিল আস বিন ওমাইয়া দ্বিতীয় এই হবিজ কষ্ট দিত তিন নম্বর ওকবা বিন আবি মঈদ যার বিশেষ একটি ঘটনা আছে জানেন আসছে সেটিও বলবো ওকবা বিন আবি আবু মঈদ সে কষ্ট দিত চার নম্বর আদি বিন হামরা সাকাফি সাকিব গোত্রের সাকিব গোত্র মূলত তাইফের কাছাকাছি এরা ওই হাওয়াজেন যে হনেনের যুদ্ধে এরাই অধিকাংশ কুফরি শক্তি হয়ে রসুল্লাহ বিরুদ্ধে হনের যুদ্ধে শরিক হয়েছিল তো এই কষ্ট দিত ইবনুল আসদা হোজালি বানু হোজাইল গোত্রের ছিল এরা মক্কার বাসিন্দা এবং রসুল উল্লাহ ইসলামের প্রতিবেশী ছিল আর প্রতিবেশীর যদি কষ্ট দেয় আরো বেশি কষ্ট হয় কারণ রাত দিন যাওয়া আসা ঘরে ঢুকছেন বেরোচ্ছেন মানে ওদের সাথে দেখা হবে দূরের লোক কষ্ট দিলে অনেক সময় দুই দিন চার দিন চলে যাচ্ছে দশ দিন চলে যাচ্ছে বা মাসকে মাস চলে দেখা শেখাত হয় না কিন্তু প্রতিবেশী থেকে আপনি গা ঢাকা দিতে পারবেন না কারণ বাড়ি থেকে বেরোইতে হবে ঢুকতে হবে দেখা সাক্ষাৎ হবে সামনাসামনি হবে আমাদের এরকম মানসিক কষ্ট হয় অনেক সময় শারীরিক কষ্ট না হলেও মানসিক কষ্ট হয় ধার্মিক লোকদের অধিকাংশ প্রতিবেশী বেনামাজি মুসলিম সমাজেও এখানেও বাস করেও বড় দুঃখের বিষয় এমন বেনামাজি বেনামাজি এক রক্ত নামাজ পড়তে দেখা যায় না আউজুবিল্লাহ এটা মুসলিম এদের ইসলাম অলরেডি অনেক আগে চলে গেছে হ্যাঁ, এদেরকে সালাম দিলেও শরীয়তে আপত্তি কেন কাফেরকে সালাম দেওয়া চলে না আর সালাম না দিলেও সামাজিক মানে জটিলতা সামাজিকভাবে বসবাস করতে হবে পাড়া প্রতিবেশী একই বিল্ডিংয়ে থাকে আর যদি সামনাসামনি মুখামুখি হচ্ছেন সালাম না দেন তো এটাও খুব খারাপ আর এমন খারাপের খারাপ যে ধার্মিক লোক দাঁড়িয়ে লোক যদি সালাম না দেয় আরব দেশে আবার আর একটু আমাদের দেশে তো দাড়িওয়ালা লোককে যাদের দাঁড়িয়ে রাখেন তারা সালাম দেয় হ্যাঁ কিন্তু এখানে যারা দাঁড়িয়ে রাখে না তারা মনে করে দাঁড়িয়েওয়ালা সালাম দেবে মতাও সালাম দেবে ওরা সালাম দেবে যদি সালাম না দেয় ওদের নাম এদের মোতাবা হইল নাকি হ্যাঁ? করলো মতো আখার বাধ্য মানে দাড়িওয়ালে সব খারাপ গোটা দাড়িওয়ালা জাতিকেও শেষ করে দিল এ হলো চরিত্র এখানকার কিন্তু ওরা রাত দিন পাপে ডুবে আছে কিন্তু একটা ছোট ভুল যদি করে দেখো দাঁড়িয়ে ভালো দেখেন কি চরিত্র এদের আচরণটা আল্লাহ দায়িত্ব করে অসৎ লোকদেরকে তো এই প্রতিবেশীরা যদি এরকম হবে নামাজি অথবা বদ দেয় ভ্রান্ত দেয় লোক জি হ্যাঁ অনেক সময় পাশে রাফে যে শিয়া বাস করছে এদের সাথে কি আচরণ করা যায় বড় মুশকিল অনেক সময় শরীয়তের বিধান পালন করার চাইতে হ্যাঁ সদাচরণকে প্রাধান্য দিতে হচ্ছে শরীয়তের বিধান পালন করলে বাহ্যিক যেন খারাপ আচরণ হচ্ছে অর্থাৎ আমি রাফেজ ইসিয়াকে সালাম দেব না বেনামজিক সালাম দেব না মুশ্রিক মাজার পূজারীকে সালাম দেব না এটা হচ্ছে শরীয়ত কিন্তু শরীয়ত পালন করলে আপনার কারণে আমার কারণে ইসলাম বদনাম হয়ে যাবে আমি শুধু বদনাম হবো না যে শেখ মতিউর রহমান আমাদের সালাম না আমার কারণে সমস্ত ধার্মিক মুসলিমরা বদনাম হয়ে যাবে এবং ইসলাম বদনাম হয়ে যাবে যে ইসলাম মানামানি খারাপ মনে হয় খারাপ আচরণ করা কিন্তু তোমরা এমন যে তোমাদেরকে আল্লাহ তো কাল আনাম চতুষ্পদ জন্তু তার চাইতে নিকৃষ্ট বলেছেন তোমাদের চাইতে ভালো আচরণ করা উচিত চতুষ্পদ জন্তুর সাথে বড়ই দুঃখের বিষয় এগুলো কিন্তু তিক্ত অভিজ্ঞতা এগুলো জি আর সবাই মানে ভুক্তভোগী যে যেখানে আছেন ভুক্তভোগী বেড বেনামাজি আপনাদের তাই না পাশার বেনামাজি রাত দিন নোংরা ছবি নিয়মিত আছে না আল্লাহ পরকাল না কোনো চিন্তা মরবে বলে কোনো চিন্তা নেই তাদের সাথে চলতে ফিরতে হচ্ছে দুনিয়াবি ক্ষেত্রে তবে অন্তরের ভালোবাসা যায় না একটা কথা সবসময় মনে রাখবে অন্তরের ভালোবাসা অসৎ লোকদের সাথে হারাম জি এটা যদি না থাকে তাহলে আপনার ইমান নেই এটা হচ্ছে আলওয়ালা ভালোবাসা আল্লাহর জন্য আর বৈরিতা আল্লাহর জন্য আল্লাহর জন্য ভালোবাসা আমার নামাজি ভাইদেরকে ধার্মিক ভাইদেরকে সহিদার ভাইদেরকে ভালো মানুষদেরকে আর আল্লাহর জন্য আমি ঘৃণা করি আল্লাহ সন্তুষ্টির জন্য কারণ এরা আল্লাহর দুশ্মন আল্লাহর নাফরমান এরা পাপিষ্ট সুতরাং এদের ঘৃণা করা আমার জন্য ফরজ কিন্তু ঘৃণা প্রকাশ করলে ফিতনা ছড়াবে বিদ্বেষ ছড়াবে ঘৃণা প্রকাশ করতে ইসলাম বলছে না কিন্তু ঘৃণা রাখতে বলছে দুটো কথা পার্থক্য আছে অনেক ভাইরা বুঝে না সেই জন্য অনেক সময় কি করে ঘৃণা প্রকাশ করে দেয় না প্রকাশ করলে ইসলামের ক্ষতি হবে পাশে অমুসলিমেরা বাস করছে আপনি আপনার ঘৃণা করা ফরজ কারণ কাফের কিন্তু আপনি যদি ঘৃণা প্রকাশ করেন তাহলে আপনি ইসলামের ভাবমূর্তি তাদের সামনে নষ্ট করে দিলেন ইসলামকে বদনাম করে দিলেন কি করে ইসলাম দিকে আকৃষ্ট হবে তাহলে ভালো আচরণ তাদের সাথে বাহ্যিক পার্থিব ক্ষেত্রে করতে হবে কিন্তু আল্লাহ সন্তুষ্টের জন্য তাদেরকে খারাপ মনে করতে হবে এবং ঘৃণা করতে হবে না আপনার যেমন মুসলিম ভাই তেমনই কাফের যেমন যেমন নামাজি তেমনই বেনামাজি যেমন সৎ তেমনই অসৎ তাহলে এরপরে সরিষা পরিমাণ ইমান নাই রসুল্লাহ বলেছেন যার অন্তরেও ঘৃণা নেই পাপ এবং পাপির উপর তো বাঙালি সমাজে যে একটি কথা আছে পাপকে ঘৃণা করো পাপিকে ঘৃণা করো না এটা মিথ্যা কথা কথা বোঝা গেছে না পাপকে ঘৃণা করলে পাপিকে ঘৃণা করতেই হবে আপনাকে চুরি পাপ মানে চুরি করা আর পাপি মানে চোর তো কোন মানুষ আছে যে চোরকে ঘৃণা করে আছে এমন লোক তাহলে কথাটি তো মিথ্যা কথা আমরা সামাজিক পাপের ক্ষেত্রে কিন্তু ঠিকই ঘৃণা করি চোরকে ঘৃণা করি ডাকাতকে ঘৃণা করি চিন্তাকারীকে ঘৃণা করি মদককে ঘৃণা করি জেনাকার লুচ্চাকে ঘৃণা করি এগুলো সামাজিক যেহেতু অপরাধ সোশ্যাল ক্রাইম সেই জন্য কিন্তু ধর্মীয় অপরাধের ক্ষেত্রে ঘৃণা করে না মাজার পূজারিকে ঘৃণা করেন না বেনামাজিকে ঘৃণা করেন না ঠিক না এরকম লোকগুলো ঘৃণা করছেন না অথচ এদেরকে আরো বেশি ঘৃণা করা উচিত তো কথা হচ্ছে যে পাপকেও ঘৃণা করতে হবে যে অপরাধটি আর অপরাধীকেও ঘৃণা করতে হবে এটা হচ্ছে ইসলাম ইন্না বরা আও ইব্রাহিম আলী ইসলামের আদর্শ এটি কথা অন্যদিকে চলে যাচ্ছে কিন্তু আমাদের এই সিরাতুন্নবী থেকে শুধু কাহিনী শিখা বা শোনা উদ্দেশ্য না এখান থেকে কিছু শিখে জীবনে তার বাস্তবায়ন করা তো এইসব অসৎ কাফেরগুলি রাসুল্লাহামের প্রতিবেশী ছিল জি এরা বিভিন্নভাবে কষ্ট দিত তার মধ্যে একটি তাদের কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল যে তারা বকরি ছাগল মারা গেলে অথবা জবাই করলে বকরি ছাগলের নাড়ি ভরে নিয়ে এসে রসুর সাল্লাম সালাত অবস্থায় থাকতেন হ্যাঁ নামাজের রত থাকতেন তার উপরে ফেলে দিত তার গায়ে ফেলে দিত জি কখনো কখনো এসব বকরি ছাগলের নারী ভাড়ি নিয়ে এসে রসুল্লাহ বাড়িতে চুলা জ্বলছে কিছু পাকশাক হচ্ছে ওই পাকশাকের পাতিলে পাত্রে বা হাঁড়ি হাঁড়িতে ফেলে দিত বিলটা যখন তারা এইভাবে বাড়িতে যেখানে সেখানে খাবার তৈরি হচ্ছে তাতে এসব নাড়ি ভুড়ি যেই সেই ময়লা আবর্জনা ফেলে দিত রসুল্লাহাম ওই সব নাড়ি ভুড়ি লকড়িতে কাঠিতে করে উঠিয়ে নিয়ে দরজার বাইরে নিয়ে যেতেন আর ওই আত্মীয় স্বজন যারা প্রতিবেশী কাফের তাদেরকে বলতেন ইয়াবানি আব্দ মানাফ হে আব্দে মানাফের বংশ তোমার আব্দে মানাফের বংশ আমিও তো আব্দে মানাফেরই বংশ কারণ রসুল্লাহ সাল্লাম বারবারই বলছি গত সপ্তাহে বলেছি মোহাম্মদ সাল্লামের বাবার নাম আবদুল্লাহ দাদার নাম আব্দুল মুতালিব তারপর দাদার বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম জি আব্দে মানাফ হে আব্দে মানাফের সন্তানরা বংশ আইয় জাওয়ারিন হাজেহি এটা কেমন প্রতিবেশী হওয়ার আচরণ এটা কেমন আচরণ হলো প্রতিবেশীর সাথে এটা কি প্রতিবেশীর আচরণ হলো তারপরে রসুল্লাহ সেটাকে যেসব ময়লা আবর্জনা নিক্ষেপ করার জায়গা সেখানে করে দিতেন আরেকজন কাফের নেতা ছিল যার নাম ছিল ওমাই ইবনে খালাফ এর জুলম অত্যাচার কথা বেশ কিছু হাদিসে প্রসিদ্ধ রয়েছে বেলাল রাজি আল্লাহ তালানহর যে জুলম অত্যাচার হইতো এই আলোচনা করতে গিয়ে বলেছি বেলাল রাজি আল্লাহ তালানহর মালিকই ছিল ছিল এই ওমাই ইবনে খালাফ বেলাল রাজি আল্লাহ তালানহ সহি বখারিতে এই হাদিসটি রয়েছে কেতাউল মাগাজি যুদ্ধের যে পর্ব আছে ওতে আমরা ওস্তাদের কাছে যে যুগ বুহারি পড়ি খুব মনে আছে এই কথাটি বেলাল রাজি আল্লাহ বেলাল রাজি আল্লাহ যখন দেখেছিলেন বদরে এ ওমাইয়াকে দেখতে পেয়েছেন বেলাল তো শারীরিক দিক থেকে কমজোর তিনি মালিককে একসময় যে মনিব ছিল আর এই রকম সে জাঁদরের লোক তাকে তিনি মারতে পারবেন এরকম হয়তো ক্ষমতা ছিল না কিন্তু তিনি চাইছিলেন যে এই জালেম কত যে জুল অত্যাচার করেছে আমার উপর কত যে জুল অত্যাচার করেছে মক্কাই এ এখন হাতের নাগালে আছে এ যদি বেঁচে যায় তো আমি শান্তি পাবো না না যাও তো ইন্না যাও মাইয়াত আল্লাহর কোসম করে বলছি ভাইরা সাথী সঙ্গীদেরকে বলছে জাহিদিন যারা বদরের লা না যাও তো ইন্না যাও মাইয়াত আমি পরিত্রাণ পাবো না আমি নাজাদ পাবো না শান্তি পাবো না যদি আজকে ওমাইয়া বেঁচে চলে যায় তো আল্লাহ ধ্বংস করেছিলেন এমাইয়াকে এ গালাগালি করত প্রকাশ্যে গালাগালি করত আর কি করত হামস এবং লামস সুরায় হোমাজাতে যে রয়েছে ওয়াইল উল্লেখ করলে হোমাজাতে লোমাজা হামস এবং লামস করত হামস হচ্ছে গালমন্দ করা দস্তুটি তুলে ধরা খোটা দেওয়া কোনো কিছু করে হ্যাঁ এমন কিছু দুর্বল দিক তুলে ধরা কারোর মধ্যে দুর্বল দিক আছে কারোর মধ্যে নেই তারপর আপনি দুর্বল দিক তুলে ধরছেন মিথ্যা করে তুলে ধরা যেতে পারে জি আর লামজ হচ্ছে চোখ বাঁকা করে উপহাস করা আলোচনা করছিলাম আমরা রসুল্লাহ সাল্লামের ওপর কাফেরদের পক্ষ থেকে জুল অত্যাচার শারীরিক মানসিক এতে ওমাইবনে খালাফ এ একজন নেতৃস্থানীয় ব্যক্তি ছিল মক্কার সে রসুল উল্লাহ দেখতে পেলেই তাকে গালমন্দ করত প্রকাশ্যে এবং তাকে নিয়ে ব্যঙ্গ করত হ্যাঁ চোখ বাঁকা করে তাকে নিয়ে ঠাট্টা টিটকারি করত এবং দোষ ত্রুটি চর্চা করত আর অন্যান্য যুবকদেরকে প্ররোচিত করত বাড়াবাড়ি বা জুল অত্যাচারের জন্য তার আপন ভাই ছিল ওবাইবিন খালাফ এ ছিল ওমাইবিন খালাফের কথা বললাম যে বেলালজি আল্লাহ তালানহর এক সময় মনিব বা মালিক ছিল যখন বেলালজি আল্লাহ তালানহ দাস গোলাম ছিলেন তার অবাকর সিদ্দিক রাজি আল্লাহ তালানো যখন খুব জুল অত্যাচার দেখলেন যে বেলালের ওপর আর এইরকম অনেক দুর্বল অসহায় দাসদের উপর হচ্ছে তখন এক এক করে তিনি খরিদ করে আল্লাহ সন্তুষ্টির জন্য স্বাধীন করে দিয়েছিলেন এই আলোচনা এর পূর্বে আমরা করেছি এই ওমাইয়ার ভাই ছিল ওবাই ইবনে খালাফ ওমাই ইবনে এর ভাই ওবাই ইবনে খালাফ এই আর নেতা মক্কার প্রভাবশালী কাফের ছিল নবী করিম সাল্লামকে যখন তখন মেরে দেওয়ার ধমক দিত একবার সে বলল ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যখন নবীর নাম শুনবেন আপনি সাল্লাহ বলবেন কিন্তু আমি যেহেতু কাফের কথা নকল করছি তখন ওইভাবে বলছি তারপরে থেমে গিয়ে মানে কাফের কথা স্টপ কাফের তো আর সাল্লাহ ইসলাম বলিনি আমি তখন বলছি সাল্লাহ ইসলাম এই জন্য ইয়া মোহাম্মদ হে মোহাম্মদ তারপরে শ্বাস নিয়ে অফ করে কি বলছি সাল্লাহ আলী আসাল্লাম কারণ এটা আমার ফরজ দায়িত্ব বা আমার যে করণীয় যে রসুল্লাহ নাম আসলে কি বলবো সাল্লাহ আলী আসাল্লাম থেকে সাল্লা সালাম দরুদ সালাম পেশ করবো হে মোহাম্মদ সাল্লাম ইন্না ইন্দি আল উদ ফারাসান আমার কাছে উদ নামক একটি ঘোড়া আছে যাকে আমি প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ভুট্টা খাওয়াচ্ছি ভুট্টা জানেন যে খুব শক্তিশালী ভুট্টা বলেন তো আপনারা তাই না জি আমাদের আঞ্চলিক ভাষা অন্য একটা ভাষা বলেন বিভিন্ন জায়গায় হয়তো অন্য ভাষা থাকতে পারে তো ভুট্টা খাওয়াচ্ছি কিসের জন্য এটাকে খাওয়িয়ে আমি তাজা করে রাখছি শক্তিশালী করে রাখছি আক্তলোক আলিয়ে সেই ঘোড়ার ওপর চেপে তোমাকে খুন করব এই কথা শুনতে শুনতে রসুর উল্লাহ বললেন তাকে বাল আনা আক্তলোকা ইনশাআল্লাহ তুমি আমাকে হত্যা করতে পারবে না তোমাকে ইনশাল্লাহ আমি হত্যা করবো কত আর শুনবেন তোমাকে আমি হত্যা করব এই এক হবিস অবাইবিন খালাফ ছিল যেই ব্যক্তি রসুর উল্লাহামের অস্ত্রের হালকা ছোঁয়াই আঘাত না ছোঁয়াতে শুধু স্পর্শ করে সে ধ্বংস হয়েছে মারা গেছে আর কারো গায়ে উল্লাহ সাল্লা সাল্লামের অস্ত্র লাগেনি এটা নবী সাল্লা সাল্লামের জীবনের ইতিহাস রহমতুল্লাহ আলমী তিনি জেহাদে নেতৃত্ব দিয়েছেন জেহাদে শরিক হয়েছেন থেকেছেন অনেকগুলি জেহাদে হ্যাঁ, বদরে ওহদে খন্দকে মক্কা বিজয়ে হনাইনে ইত্যাদি তবুকে কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের হাতের অস্ত্রে কোনো কাফের ধ্বংস হয়নি একমাত্র খালাফ কাফের ছাড়া কারণ এ যখন বারবার এরকম ধমক দিত রসুল্লাহ তার প্রতি উত্তরে বলেছিলেন যে তুমি আমাকে হত্যা করতে পারবে না সুহান আল্লাহ যে যাকে আল্লাহ পাঠিয়েছেন এবং আল্লাহ রাবুল আলমিন একটি আয়াত কোরআনে রয়েছে এই আয়াতটি নাজেল হওয়ার পর রসুল উল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা কিন্তু পাহারা দেওয়ার জন্য নবীলামের বাড়ির কাছে রাত্রে চলে আসতেন নিজে থেকে স্বেচ্ছাসেবক সিকিউরিটি হিসাবে চলে আসতেন আর সারা রাত পাহারা দিতেন পালাক্রমে অথবা আমি আজকে পাহারা দেবো আমি আমরা আজকে পাহারা দেবো এই করে পাহারা দিতে থাকতেন যখন এই আয়াতটি নাজ ওল্লাহ ইয়াসে মুখামিনান্নাস নাস হে নবী আল্লাহ তোমাকে মানুষের অনিষ্ট থেকে রক্ষা করবেন আগে থেকে আল্লাহ নিশ্চয়তা দিলেন হ্যাঁ যে তোমাকে কেউ মারতে পারবে না আল্লাহ মানুষের অনিষ্ট থেকে তোমাকে রক্ষা করবেন হেফাজত করবেন তখন রাসুল্লাহাম ওই সাহাবিরা যারা পাহারা দেওয়ার জন্য স্বেচ্ছাসেবক আসতো তাদের বললেন যে যাও হাবু ইনসারিফু তোমরা চলে যাও আর আমার পাহারা দেওয়া দরকার নেই অথচ সাধারণ ঘর হ্যাঁ ওই খেজুর পাতার ঘর জি যে কোনো সময় কাফের আক্রমণ করতে পারে কিন্তু আল্লাহর আস্থা ভরসা এবং আল্লাহ রব যে বলেছে আল্লাহর কথা সবচেয়ে সত্য হ্যাঁ সদক আল্লাহ রাসুল জি আল্লাহ হেফাজত করো সুতরাং তোমাদের পাহারা দেওয়ার কোনো প্রয়োজন করে না বলেছিলেন যে বল আনা আখতুল ইনশাল্লাহ হে বাবাই তোমাকে আমি হত্যা করবো ইনশাল্লাহ আল্লাহ চাইলে ওকাত দিনে সাল্লাম তাকে হত্যা শুধু ছোঁয়া লেগেছিল এমন তার শরীরে বিষ সঞ্চারিত হয়েছিল করতে করতে মারা গেছিল শুধু আঁচড় লেগেছিল এটি রেবায় তো রয়েছে শুধু আঁচড় লেগেছিল গায়ে মানে কোনো রক্ত পড়েনি ওবাইয়ের রসুল্লাহ সাল্লামের রস্তের আঘাতে জি একদিনে ওবাইবিন খালাফ একটি এমন হাড্ডি নিয়ে আসলো যেটি দীর্ঘ সময় ধরে পড়ে থাকার কারণে পচে সরে গেছে নরম হয়ে গেছে দীর্ঘ সময় হাড্ডি পড়ে থাকলে পচে সরে নরম হয়ে যায় নিয়ে আসার পরে সেটাকে চূর্ণ বিচন্ন করে সেটাকে রসুল্লাহ সাল্লাম যেমন ইয়ে, ছাতু বা আটা থাকে রসুল্লাহ সাল্লামের চেহারা মোবারকে ছড়িয়ে দিয়েছিল এইভাবে জি বিভিন্নভাবে জুল অত্যাচার করত বাড়াবাড়ি করতো মক্কার কাফেরা আর একজনের নাম এসেছে সে হচ্ছে ওকবাবিন আবি মহিত একটু আগে বলছিলাম তাই না ওকবাবিন আবি বাড়াবাড়ি উল্লাহ ওপর একাধিক ঘটনা রয়েছে এই মর্মে একদিন ওকবাবিন নবী আলি সাল্লামের কিছু কথা শুনতে শুরু করলো কোরআনে কেরিমের প্রতি মক্কার কাফেররা ইমান রাখত না কিন্তু অধিকাংশ কাফের নেতারাও সন্ত এটা শুনেছেন কোনোদিন নেতারা দিন দুপুরে শুনতো না কারণ আমরা যদি শুনবো তো জনগণ তো আমাদের দিকে তাকিয়ে আসবে তো মুসলিম হয়ে যাবে এমনি তো ঘর ঘর থেকে বেরিয়ে চলে যাচ্ছে রাতের অন্ধকারে নবী সাল্লাহ সাল্লামের বাড়ির পাশে এসে বসে কান লাগিয়ে শুনত যখন নবী কারিম তাহাজুদ পড়তেন আর উচ্চস্বরে তেলাওত করতেন ওরা শুনত খুব স্বাদ পেত খুব মজা লাগতো কারণ কোরআন করিমে যে আল্লাহ যে অলঙ্কার দিয়েছেন যে ভাষাগত অলঙ্কার সেটা পৃথিবীর কোনো ভাষাতে নেই এবং আরবি সাধারণ ভাষাতেও নেই জি বড়ই অলঙ্কার পূর্ণ এই কোরআন করিম জি তো রসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কোরআন শুনত একবার এরকম ঘটনা আছে যে রাতের অন্ধকারে শুনতে এসে কয়েক কাফের নেতা শুনতে এসছে কেউ কাউকে দেখতে পায়নি যখন শুনে যাচ্ছে দেখা হয়ে গেছে গায়ে গা লেগে যাচ্ছে অন্ধকার আরে কে বলছে আমি অমুক তুমি কে অথবা কে বলছে আমি সাহেবা বলছে জাহেল আরে সব হাজির কি ব্যাপার বলছে আর শুনছিলাম মোহাম্মদ কি বলে কি পড়ে রাত্রে শুনছিলাম তো কেমন লাগলো কথাগুলি বলছে কথা তো ভালোই লাগে কথায় ভালো লাগে তো মেনে নেওয়া যায় বলছে না মানা যাবে না মানা যাবে এটা পন্থীদের একটা চরিত্র আমাদের কথা অনেকে তারা বলে যে কথা ঠিক হ্যাঁ কিন্তু এক দোষ তুলে ধরতে হবে তার বলার ভঙ্গি অহংকারী দিল আমাকে অহংকারী বানিয়ে কিন্তু যে আমার সাথে কথা বলেছে সে বলছে এই লোকটা তো অহংকারী না হ্যাঁ, কাছাকাছি কথা বললে কিন্তু দূর থেকে ও জি বলে আঙ্গুর ঠক যে হ্যাঁ, অহংকারী লোকটা ওর মধ্যে অহংকার আছে অহংকার সাথে কথা বলে আবার কে বলেন না ওর বেদাতি বেদাতি মোল্লাগুলো বলেছে ওর বলার হ্যাঁ ভঙ্গিমা বাকি বলছে যেটা বডি ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ তার খারাপ ভালো না হ্যাঁ, হ্যাঁ মানুষ খালি ভুল ধরে বেড়ায় জি গিবোধ করে জি হ্যাঁ আরে ভাই যদি তোমাদের যেগুলো ভুল ধরেছি আমার ভুল হয় তোমাদেরটা ঠিক হয় তো এটা তোমরা দলিল সহ খণ্ডন করে দাও না আর না হলে মেনে নাও তোমাদের তো মানিয়ে নেওয়ার জন্য তোমাদের গাড়ি অ্যাক্সিডেন্ট করতে যাচ্ছে রোড থেকে নামতে যাচ্ছে আমি উঠিয়ে দেওয়ার জন্য হিতাকাঙ্ক্ষী উঠিয়ে দিতে চাইছি এর বেশি তো কিছু না জি তো বাতিলপন্থীদের চরিত্র এটা আর কি তো এই জন্য এইগুলোতে কষ্ট লাগে না এগুলো কষ্ট লাগে না বিন আবি মঈত ও নবী সাল্লাহ সাল্লামের কোরআন বা কোনো আলোচনা শুনছে ওবাই ইবিনে খালাফ এই যে নেতা জানতে পেরেছে যারে ওকবা ও শুনতে গেছে আর দুইজনে পরস্পর বন্ধু একে অপরের দোস্ত ওকানা সদিকাহ তার বন্ধু ছিল জানতে পেরে তাকে তিরস্কার করা শুরু করলো ভর্সনা দেওয়া শুরু করলো হ্যাঁ তুই কেমন লোক তুই আমার বন্ধু আর মোহাম্মদ এত বড় আমাদের শত্রু সে আমাদের বাপদাদাকে বোকা বলছে এই করছে সেই করছে আমাদের দেবদেবীকে গাল গালমন্দ করছে আর তার তুই করান আর তার কথা শুনতে গিয়েছিস জি তোর সাথে আর আজকে থেকে বন্ধুত্ব থাকলো না যতক্ষণ পর্যন্ত তুই গিয়ে মোহাম্মদ রসুল্লাহ মুখমণ্ডলে থুথু না দিয়ে আসবি তুই যদি আমার সাথে দোস্তি রাখতে চাস তাহলে যা মোহাম্মদের মুখে থুথু ফেলাই তুই থুথু দিয়া ও বাবিন ভাই চলে গেল দোস্তি রক্ষা করতে হবে বন্ধুত্ব রক্ষা করতে হবে যার কাছে দুনিয়া বড় তার অবস্থাটা এরকমই হয় তার হেদায়ত নসিব হয় না জি পার্থিব বন্ধুত্ব টিকিয়ে রাখার জন্য এই কাজটি করল আরো একটি ঘটনা আসছে যেটা পরে আসবে ওকবিন মহিমত ওকবাবিন আবি মহিদকে বলা হয়েছে আশকাল কম মক্কার কাফের মধ্যে সবচাইতে বদ প্রকৃতির লোক জি আশকাল কম যেমন সমুদ সম্প্রদায়ের সবচাইতে খারাপ কুখ্যাত ব্যক্তি ছিল ওই ব্যক্তি যেই ব্যক্তি তাদের স্ত্রীকে হত্যা করেছিল যখন আহত করেছিল তারপরে হত্যা করেছিল এটা কোরআনের ভাষায় বলা হয়েছে এজিম বাসা আশকাহা হঠাৎ করে লাফিয়ে দাঁড়ালো তাদের সবচেয়ে কুখ্যাত খারাপ ব্যক্তি কি বলল যখন ওই মিটিং করে বলল যে আচ্ছা কে আছে যে এই সলেহ নবী যে তার মোজে যাতে উটনি নিয়ে এসছে বা উষ্ট্রি নিয়ে এসছে ওটাকে কে মারতে পারবে তখন লাভ দিয়ে উঠল কেদার বিন সালেফ নামক সে লোক ছিল সে লাভ দিয়ে উঠলো বলছে আমি এই কাজ করবো এটা কোনো ব্যাপার হলো নাকি আমি এই কাজ করব যুবক মানুষ রক্ত গরম হয়ে আছে কাফের বিদ্বেষ শত্রুতা আছে সালে আলী ইসলাম সেই যুগের নবীর সাথে গিয়ে সে অথচ সেই উঠে স্ত্রী দুধ খেয়ে তারা তাদের জীবনযাপন হচ্ছিল কত ফায়দা ছিল বাস স্বার্থে কতটা আঘাত লাগছিল যে একদিনের পানি শুধু এই উষ্ট্রি পান করবে আর একদিন তোমরা পানি নিতে পারে পালাক্রমে আরে একটা দিন আমরা গোটা দিন পানি নিতে পারবো না না এটা হবে মেরে দে উঠবি তো আল্লাহ কোরআনে করিম ওখানে বলছে এজিম বাস আশকাহা সবচাইতে খারাপ লোকটি সাকিউন মানে খারাপ আর আশকা মানে সবচেয়ে বেশি খারাপ সবচেয়ে বেশি খারাপ লোকটি লাফিয়ে উঠলো বলছে আমি এই কাজ করব। এই কাজ তো ওই সোহালে আলী সালামের উম্মতের সবচেয়ে খারাপ কুখ্যাত ব্যক্তি ছিল ওই লোকটি কেদারবিন সালেম আর রসুল্লাহ উম্মতের উম্মত মানে নিজের মুসলিমরা নয় উম্মত দুরকম কিন্তু এর আগে বলেছে উম্মতে ইজাবা আর উম্মতে দাওয়া উম্মতে ইজাবা যারা নবীসম ডাকে সাড়া দিয়ে দিয়েছে আমরা মুসলিমরা হচ্ছে উম্মতে ইজাবা কবুল করেছি আজাবা মানে ইজাবা কবুল করা আর উম্মতে দাওয়া মানে যাদের দাওয়াত দেওয়ার জন্য নবী সাল্লামকে পাঠানো হয়েছে তাহলে চোদ্দশো বছর আগে যখন নবী সাল্লাম আসেন তখন থেকে শুরু করে যত মানুষ পৃথিবীতে এসেছে আর বর্তমানে আছে আর কেমন পর্যন্ত আসবে সবগুলি এই অর্থে এই সেন্সে রসুল্লাহ সাল্লামের ওম্মত মানে দাওয়াতের আওতাভুক্ত এই সবগুলি হচ্ছে নবী সালামের দাওয়াতের ফিল্ড দাওয়াতের ক্ষেত্র এই দাওয়াত যতদিন ছিলেন রসুল্লাহ পৌঁছে দিয়েছেন এখন তিনি আমাদের মাঝে মজুদ নন সুতরাং এই দায়িত্ব কাদের যাদের কাছে আল্লাহ দিনের জ্ঞান দান করেছেন এবং যাদেরকে আল্লাহ রবুল আলমিন তৌফিক দিয়েছেন তাদের জি বিশেষ করে ওলামাদের আর তারপরে আম জনগণ আমাদের মানুষ আমাদের শুধু আলেমদের দায়িত্ব হচ্ছে দিনের দাওয়াত পৌঁছে দেবে কেন অমুসলিমদেরকে ইসলামের দাওয়াত পৌঁছে দেবে এটা আপনি পারবেন না ওটা আপনিও পারবেন একটা বেনামাজি নামাজ পড়েন না আপনি জানেন না আপনি নামাজি আর আরেকজন বেনামাজি আপনি জানেন অন্তত নামাজের দাওয়াত আপনি দিতে পারবেন এটা তো কি আছে খুঁটিনাটি মশলা মাসাইল সেই ক্ষেত্রে আলেমের প্রয়োজন হবে যে কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়জ কোনটা কোন সুন্নত না বেদাত সন্দেহ হচ্ছে তখন আলেমের প্রয়োজন হবে কিন্তু আমরা অনেক ক্ষেত্রে আম সাধারণ জনগণ আমরা মুসলিমরা অন্যদেরকে অমুসলিমদেরকে কাফেরদেরকে অথবা মুসলিম সমাজের বাতিল ফিরকাগুলি রয়েছে তাদেরকে আমরা অবশ্যই সঠিক দাওয়াত দিতে পারবো তারপরে অসৎ লোকদেরকে পাপিষ্টদেরকে যারা দিনের ফরজ পালন করেন তাদেরকে আপনারা দাওয়াত দিতে পারবেন আপনারা দাওয়াত দিতে পারবেন আর আপনাদের দায়িত্ব কুন্তুম খেরা উম্মত শ্রেষ্ঠ উম্মত তাহলে শ্রেষ্ঠত্ব টিকিয়ে রাখলে আপনাদেরকেও দাওয়াত দিতে হবে তো এই যে একটা ধারণা যে আলেমদের শুধু দায়িত্ব না আলেমদের দায়িত্ব বেশি আপনার দায়িত্ব কম আলেমদের দায়িত্ব অনেক বড় অনেক লোককে দাওয়াত তাদের দায়িত্ব কিন্তু আপনার বেশ কিছু লোক যারা আপনার আশেপাশে বসবাস করে তাদেরকে দাওয়াত দেওয়া আপনার দায়িত্ব তারপরে দাওয়াত শুধু কথার দ্বারা হয় না তার আগে আচার আচরণ দিয়ে দাওয়াত দেওয়া আপনি একজন আইডিয়াল মুসলিম হবেন আপনি আপনি আপনার ইসলামিক চরিত্র এবং আচার আচরণ দিয়ে উত্তম ব্যবহার দিয়ে আপনি সাইলেন্ট দাওয়াত করবেন চুপচাপ দাওয়াত দিচ্ছেন আপনি সততার মাধ্যমে বেইমানি করছেন না ওয়াদা খেলাফি করছেন না আপনি কারো সাথে ধোকাবাজি করছেন না আপনি একটা পয়সা কারো মেরে খাচ্ছেন না ধরেন একটা দোকানে একটা অমুসলিম কাউন্টারে বসে আছে আর ভুলবশত আপনার কাছ থেকে কম পয়সা নিয়েছে আপনি বুঝতে পেরেছেন বা পরে জানতে পেরেছেন তারপরে গিয়ে যদি আবার যান ভাই তুমি তো দশ টাকা কম নিয়েছো দেখো আমি হিসাব করে দেখলাম যে দশ টাকা কম নিয়েছো ফিরিয়ে দেন সে কিভাবে আকৃষ্ট হবে চিন্তা করুন তো দেখি এটা আপনার ইসলামের দাওয়াত এই লোকটিকে আমার কাছে ফিরে আসতে কে বাধ্য করলো তার ইমান তার তাকো আল্লাহ বিরুদ্ধা সুতরাং আমাকে ওই রকম ভালো মানুষ হইতে হবে এই দাওয়াতটা আপনারা যে কোনো মানুষ দিতে পারেন বরং প্রত্যেকের জন্য ফরজ এই দাওয়াত দেওয়া উত্তম আচরণ আখলাখ দিয়ে সাহাবিরা কিন্তু শুধু শুধু দাওয়াতের জন্য জাননি ব্যবসা বাণিজ্য করছেন আর দাওয়াতও দিচ্ছেন ব্যবসা বাণিজ্যে ভারতের চিটাগাঙে নেমেছেন তারপর বরগুনাতে নেমেছেন তারপরে ওই আপনার মাদ্রাস আপনার চেন্নাই নেমেছেন তারপরে ওই মালাবার কেরলে নেমেছেন ওখানে ব্যবসা বাণিজ্য করেছেন আর তার সাথে তাদের সততার মাধ্যমে দাওয়াত দিয়েছেন সততার মাধ্যমে দাওয়াত দিয়েছেন আচ্ছা আপনারা তাহলে কি যে আমরা মুসলিম তো আপনার ইসলাম সম্পর্কে বলুন তো দেখি বলছে ইসলাম হচ্ছে এই তাহলে তো আপনাদের ধর্ম খুব ভালো তাহলে আমরা এরকম কেন থাকবো তো আমরা মুসলমান হয়ে যাই এভাবে ইসলাম গ্রহণ করেছে আমার যদি চরিত্র খারাপ হয় আপনার সাথে খারাপ আচরণ করি আর আপনার যদি নামাজের কথা বলি আপনি কবুল করবেন সই হাকিদার কথা কবুল করবেন করবেন না তাহলে আমাকে আপনার জন্য কিছুটা তো আদর্শ হইতে হবে এই নয় যে নবীর মতো সবাই হইতে পারবে সাহাবির মতো কেউ হইতে পারবে কিন্তু আপনাকে এই যুগের ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে আপন জায়গা থেকে আপনার গ্রামে আপনাকে সবচেয়ে ভালো হওয়ার চেষ্টা করতে হবে তাহলে আপনাকে ফলো করবে লোকেরা তো যাই হোক কি বলছিলাম ও কবি আবি মহিতের কথা বলছেন তাই না সবচেয়ে খারাপ লোক এই উম্মতের উম্মত দুই রকমের এই কথা বলতে গিয়ে বললাম আবুল আহাবের কথা বলি কিছু আবুল আহাব বহু রকম ভাবে কষ্ট দিয়েছে তার কষ্ট দেওয়ার লম্বা কাহিনী রয়েছে এত বড় কট্টর শত্রু ছিল রাসুল্লাহামের যে সে প্রথম দিন থেকে ইসলামের প্রথম দিন থেকে কষ্ট দেওয়া শুরু করেছে যেই দিন থেকে ওহি নাজিল আসবে চাচা তো প্রথম দিন থেকে খবর রাখে যেই দিন থেকে ওহি নাজেল হয়েছে ইকলাব ইসলাম অব্বেকা তারপরে সুরাতুল মুদাসের ও তখন থেকে কষ্ট দেওয়া শুরু করেছে যেই দিন থেকে প্রথম ওই যে সাফাতে উঠে দাওয়াত দিলেন ওই দিন থেকে তব্বাল্লাকা সাহের আলী অম ধ্বংস হ মোহাম্মদ আলহাজা জামাতন এই জন্য ডেকেছ ধোকাবাজি করতে তুমি বললে যে দুশ্মন হামলা করতে আসছে আর তুমি আখেরা তার পরকাল আর তুমি আল্লাহর আজাবের ভয় দেখাচ্ছ কি বলছো তুমি ওই যে তাব্বান্লাকা ধ্বংস হও মোহাম্মদ বলেছিল আবুল এর পরিপ্রেক্ষিতে আল্লাহ কি নাজল করলেন আরে মোহাম্মদ ধ্বংস হবে না তাব্বাতি আদা আবিল হাব আবুল আহাবের দুই হাত ধ্বংস ওয়াতাবার সেও ধ্বংস ওর স্ত্রীও ধ্বংস এই আবুল আহবের ঘটনা শুনেন এই আবুল আহাব রসুল্লাহামের একদিকে যেমন আত্মীয়তার সম্পর্কে বা রক্তের সম্পর্কে চাচা তখন বৈবাহিক সম্পর্কে বিয়াই ছিল এটা জানেন কেউ রসুল্লাহামের বিয়াই ছিল আবুল্লাহ বিয়াই মানে যেমন তেমন তাও বিয়াই নয় দুই মেয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এই আবুল আহাবের দুই ছেলেকে দুই মেয়ের নাম ছিল রোকাইয়া আর উম্মে কুলসুম আপনারা তরতিব জানেন যে বড় মেয়ের নাম কি দন্যবী সাল্লামের মাসাল্লাহ দুই নম্বরে রোকাইয়া মাসাল্লাহ তিন নম্বরে অম্মা কুলসুম অম্মা কুলসুম তিন এটা অনেকে জানে না কিন্তু রোকাইয়া আর অম্মা কুলসুম যে দুই তিন এটাকে অনেকেই জানে না তিন নম্বরে অম্মা কুলসুম চার নম্বরে ফাতমা রাজি আল্লাহ তালান কিন্তু শিয়ারা আর শিয়া প্রভাবিত বেদাতি সন্নিরা ফাতেমা ছাড়া নবের মেয়েদের নাম জানে না একবার বাসে শিয়া ড্রাইভার এখানে তো শিয়া ড্রাইভারই থাকে প্রায় বাসের ইন্ডিয়ান বাংলাদেশি পাকিস্তান দু চারটা ড্রাইভার বাদে বাকি তো বাসের যে ওমরা ড্রাইভারগুলো সব তো শিয়া তাই না তো একবার ইসলামিক সেন্টার থেকে মনে হয় আমরা কোনো কাফেরা নিয়ে অনেক আগে দুই হাজার পাঁচের দিকে নিয়ে গেছিলাম তো প্রতিযোগিতা করছি কারণ সব ছাত্র ভাইদেরকে নিয়ে গেছি প্রতিযোগিতা করছে ওর মধ্যে জিজ্ঞাসা করছে নবী সাল্লাহ আলি সাল্লামের হ্যাঁ কয়জন মেয়ে ছিলেন তো দু তিনজন সুডানি বা মাসরি ছিল ওর মধ্যে আমাদের বাংলা ভাষীদের মাঝে তো আরবিতে প্রথম প্রশ্ন আর তারপরে বাংলায় বলছি তো আরবিতে যখন প্রশ্ন বলেছি আর তারপরে চারজন মেয়ে উত্তরে যখন জানতে পারলো ড্রাইভার শুনছে কারণ ড্রাইভারের পাশ থেকে আমি বলছি তখন ওই শিয়া রাফিজ বলছে আউ্বাল মার আসমা হ্যাঁ বানাত মোহাম্মদ আরবাহ জীবনের প্রথম শুনছি যে মোহাম্মদের চার মেয়ে সাল্লাহ আলী বুঝতে এই অবস্থাটা কি আমাদের দেশের সাধারণ জনগণ বা বিশেষ করে বেদাতি সমাজের না মা ফাতেমা ছাড়া আর কোনো মা জানে মা কুলসুম জীবনে শুনেছেন মা রোকাইয়া জীবনে শুনেছেন ওয়াইজ বক্তাদের কাছ থেকে আরে জাহেল মূর্খ সমাজের লোক তো ভাত দেন কোন বক্তার কাছ থেকে শুনেছেন মা রোকাইয়া মা কলসুম শুনেছেন মা জাইনাব শুনেছেন জীবনে শোনেননি তুই তো শিয়াদের অনুসারী আর এই কারণেই শিয়াদের সমর্থক আমার দেশের সন্নি বিদ্যার্থীরা যে কিছু হচ্ছে ইরানের সমর্থক অন্ধভাবে আর বিশেষ করে যারা ওই রাজনীতিতে বিশ্বাসী মানে ধর্মীয় রাজনীতি ধর্মের নামে ধর্মকে পুঁজি বানিয়ে যারা রাজনীতিতে বিশ্বাসী হ্যাঁ, আর যারা ইসলামের ভুল ব্যাখ্যাকারী যারা আর ওইসব বিপ্লব আর যারা ইনকেলাবে বিশ্বাসী আর আন্দোলনে বিশ্বাসী জানছেন ওদের কথা তো এদের কথা বলতে হবে এর আগে তো শিয়ারা মনে হয় খরিদ করেই রেখেছে এদেরকে সাহাবিদের দুশ্মনী এদের পছন্দ হ্যাঁ কিন্তু ইরানের অপরাধ রাফেজি শিয়াদের অপরাধ তাদের নজরে আসে না তাদের মায়া মমতার শেষ নেই রাফেজি শিয়াদের ওপর জি আল্লাহ মুস্তান আল্লাহ এদেরকে হেদায়ত দান করুন আরেকটি কথা এখানে বলিনি যখন আসলো আচ্ছা আমাদেরকে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন যে তোমাদের মা হচ্ছে ওরা কারা মানে কারা আমাদের মা আমাদের নিজের মা ছাড়া আপন মা ছাড়া কারা আমাদের মা রসুল্লাহামের বিবিগণ তাই না ওম্মাহাতুল মোহামেন নবীলামের বিবিগণ যাদের সংখ্যা হ্যাঁ, একসাথে নয় জন ছিল কিন্তু এমনি তেরো জন হ্যাঁ তেরো জন তো তারা হচ্ছেন আমাদের মা তারা হচ্ছেন আমাদের মা আচ্ছা তো খাদিজা তাহলে আমাদের মা কোরআনের ভাষায় স্পষ্ট ভাষা যে খাদিজা রাজি আল্লাহ তালা আমাদের মা উমুল মামিন খাদিজা মেয়ে হচ্ছেন ফাতেমা তো আমাদের দেশের ওয়াইজ বক্তারা বলছে মা ফাতেমা তো মা মেয়ে দুজনই মা নাকি আমাদের খাদিজাও মা আর তার মেয়ে ফাতেমাও মা এ কথাটা কোনোদিন বুঝেছে যদিও পুরাতন ভাইরা হয়তো আমরা এই আলোচনা শুনেছেন এর আগে কোনো এক আলোচনাতে বলেছি আমি চিন্তা করেন এই বিষয়গুলি যে আমাদের আমরা কত ভুলে আছি যে কোরআন বলছে যে খাদিজা তোমাদের মা আর আমরা বলছি যে মা ফাতেমা তার মেয়েটাও আমাদের মা তো পৃথিবীতে এমনটা হয় হ্যাঁ আর যদি বলতে হয় তো দলিলের ভিত্তিতে বলতে হবে কোন দলিল আয়াত অথবা একটা হাতিস আছে যে নবীর মেয়েরা আমাদের মা আছে বরং কোরআন আছে যে নবীর বিবিগণ আমাদের মা যেমন বিবিগণ আমাদের মা হইল আর আরেকটা দলিল আছে যে সারা বিশ্বের মুসলিম যারা দুনিয়া থেকে চলেও গেছেন আর বর্তমান আছেন আর কি আর কেমন পর্যন্ত আসবেন এমনকি ওই আদমের যুগ থেকে যারা মমিন মুসলিম ছিলেন প্রত্যেক উম্মতের সবাই হচ্ছে ইন্নামাল মমিন না এখুয়া মুসলিম মানে পরস্পর ভাই বোন পরস্পর ভাই বোন তাহলে আমাদের সম্পর্ক ফাতেমা রাজি আল্লাহ তালানার সাথে ভাই বোনের সম্পর্ক হইতে পারে দিনী ভাতৃত্বের সম্পর্ক হইতে পারে তাই না কিন্তু মা ফাতেমা বলো তো বিদাতি কথা তো এই বিধা কোথেকে আসলো এই শিয়াদের থেকে এসছে বুঝতে পারছেন না তো আমাদের সন্নি বিদাতিরা ধর্ম কর্ম অধিকাংশ কিন্তু শিয়াদের কাছ থেকে নিয়েছে মিলাদ শিয়াদের কাছ থেকে এসছে আপনারা জানেন মিলাদের ইতিহাস বললো মেসর থেকে মেসরে শিয়ারা শুরু করেছিল আর তারপর এরাকে সন্নিবেদাতিরা শুরু করলো এরাক থেকে তখন ইরান হয়ে তখন আফগানিস্তান ভারতে গেল এই তো <clears throat> আসল বিষয়ের দিকে আসি রসুল্লাহ সাল্লাম তার দুই মেয়ের বিবাহ দিয়েছিলেন আবু লাহাবের দুই ছেলের সাথে এক ছেলের নাম ছিল ওতুবা আর এক ছেলের নাম ছিল ওতাইবা ওতুবা আর ও বা রোকাইয়া উম্মে কুলসুমের বিয়ে দিয়েছিলেন যখন রসুল্লাহ ইসলামের দাওয়াতের কাজ শুরু করে দিলেন কট্টর শত্রু হয়ে গেল এ বিআই আর বিআইন দুজনেই তখন আবু বলল দুই ছেলেকে রাসি মিন হারাম আমার মাথা তোমার মাথার জন্য হারাম মানে তুমি আমাকে স্পর্শ করতে পারবে না আরবদের তো আছে যে বাপ মায়ের কিছু করে আর না করে কপাল মাথায় চুমাটা দিতে হবে জানা আছে না নাই জি এরা কপাল মাথায় চুমা দেওয়া শরীয়ত সম্মত এটার উপর কোনো আপত্তি নেই কিন্তু আমি যে কথা বলতে কপাল মাথায় চুমা দিলেন আর যদি বাপ মায়ের সাথে সদ ব্যবহার না করেন সদাচরণ না করেন বাপ মাকে খাওয়া দাওয়ার প্রয়োজন না দেন চিকিৎসার প্রয়োজন না দেন বা কেনাকাটা না করে দেন স্ত্রী নিয়ে চলে গেলেন তো গেলেন খোঁজ খবর নিলেন না আপনি কোথায় বাস করেন খবর নাই তাহলে তো খারাপ আচরণ হয়ে গেল তাহলে মাথায় কপালে চুমন দেওয়াটার চাইতে বড় হচ্ছে তাদের সাথে সদ্ব্যবহার কবিল ওয়ালে দেয়নে এহসান এহসানের অন্তর্ভুক্ত হচ্ছে মাথায় কপালে চুমন দেওয়া ঠিক আছে এর বিপরীত আমাদের সমাজে বেদাতি কাজ শুরু হয়েছে বাপ মায়ের কদম বসি করা পায়ে চুমা দেওয়া পায়ে চুমা দেওয়া বেদাত জি হ্যাঁ বাপ মায়ের হোক শ্বশুর শাশুড়ির হোক আর ওস্তাদের হোক পায়ে চুমা দেওয়া বেদাত আর মাথায় কপালে চুমা দিলে ঠিক আছে কিন্তু শুধু চুমাতে ক্ষান্ত হইলেন আর শুধু মনে করলেন যে বাপ মাকে চুমো দিলে হক আদায় করে দিলাম না মোটেই না এটা যেমন একটা দুর্বল দিক যদি শুধু চুমাতে কেউ ক্ষান্ত হয় আর বাকি হকগুলো আদায় না করে তাহলে অবশ্যই আল্লাহর কাছে পকড়া হবে অমুসলিমরা আজকাল কি করছে প্যারেন্টস দিবস পালন করছে এটাও যথেষ্ট না যথেষ্ট না কিছুই না বরং সারা জীবন বাপ মাকে দেখবে না বৃদ্ধাশ্রমে রেখে দিয়েছে আমি দেখে আসলাম ওই লন্ডনে ইংল্যান্ডে গিয়ে ম্যানচেস্টারে আমাদের যে মসজিদটা আছে যেখানে আমার আলোচনা আর মসজিদের পাশে যে আমাকে রুম দেওয়া হয়েছে রুমের মানে মাঝখানে রোড রাস্তা আর তারপরে সামনে বৃদ্ধাশ্রম তো যতক্ষণ রুমে থাকে জানালাতে বৃদ্ধাশ্রমটা দেখতেই পাওয়া যায় পুরোটা দেখতে পাওয়া যায় বুড়া বুড়ি সব দেখতে পাওয়া যায় তো সুহান আল্লাহ ওখানে যা দেখলাম যে অধিকাংশই অমুসলিমরা বাপ মায়ের খোঁজ খবর নেয় না সাবালক সাবালিকা হয়ে গেলে কে কার খোঁজ নেই ছেলে মেয়েও স্বাধীন আর বাপ মা পড়ে আছে অসহায় বৃদ্ধাশ্রম ছাড়ার কোথাও স্থান নেই আলহামদুলিল্লাহ যে আমাদের আলহামদুলিল্লাহ বিশেষ করে ভারত উপমহাদেশে আর আরব দেশ আলহামদুলিল্লাহ একটা পারিবারিক কাঠামো আছে পারিবারিক একটা মুসলিমদের মধ্যে এক কথা যেখানকার মুসলিম হোক না কেন যারা পশ্চিমা দেশ মুসলিম থাকছে দেখলাম মাসাল্লাহ বৃদ্ধ বাপ মাকে আলহামদুলিল্লাহ মাথার মুকুট করে রেখেছে আসে বসে খাচ্ছে এটা ছেলে পাকিস্তানি ছেলে দেখা হলো ইটালিয়ান পাসপোর্ট হোল্ডার থাকে সে ইউকেতে তো আমার একটু সহযোগিতা করলো এয়ারপোর্টে তোকে জিজ্ঞেস করলাম কারণ হালকা হালকা দাঁড়িয়ে আছে আর হালকা বয়সের ছেলেটা মাত্র বাইশ তেইশ বছর বয়স হবে তো ওকে জিজ্ঞেস করলাম প্রথমে একটু ইংরেজি বললাম কি জানি হয়তো অন্য ভাষা নাও জানতে পারে কিন্তু দেখে একটু পাকিস্তানি বা ইন্ডিয়ান লাগছে তো আমি বললাম যে তুমি কোথাকার ইংলিশে বললাম তো বললো যে আমি তো আমি অরিজিন পাকিস্তানি আর ইটালিয়ান আমি এখানে থাকি অন্য অন্য ইউরোপের দেশের লোকেরা থাকতে পারে ইউকেতে তো থাকি তো তো আমি বললাম যে তুমি জানো উর্দু জানো হ্যাঁ আমি উর্দু জানতাম তো ঠিক আছে তখন আরও বেশি কথা শুরু হইলো কাছাকাছি মুসলিম ছেলে বললো যে আমার আব্বা আমাকে আর কাজকাম করতে দিন আমি আমরা দুই ভাই আছি আমরা কাজকাম কর্ম করছি হুইল চেয়ার ঠেলছে ছেলেটা এয়ারপোর্টে বলছে যে আমি কাজ করছি আমার এক ভাই কাজ করছে আর বাপ মাকে বলেছি মা তো কাজ করে না বাপ বাপকে বলেছি আর কোনো কাজ করতে হবে না বাড়িতে থাকেন বসে তো এই যে আলহামদুলিল্লাহ মুসলিম সমাজে একটা পারিবারিক একটা যে বাঁধন আছে এটা কাঠামো আছে আলহামদুলিল্লাহ এটা আল্লাহ শুক্রিয়া ইসলামের অনেক কিছু না থাকলেও আলহামদুলিল্লাহ এখনো অনেক কিছু আছে আলহামদুলিল্লাহ এটাকে আরো শক্তিশালী করতে হবে এটাকে আরো মজবুত করতে হবে আর উদ্ফুলুফ ইসলামে কাফা ইসলামে পূর্ণরূপে প্রবেশ করতে হবে যাতে করে সার্বিক জীবনে আমরা ইসলামকে বাস্তবায়ন করতে পারি জি আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন তো আজকাল অমুসলিমরা কি করে জানেন ওই যে একটা দিবস আছে মাতা পিতা দিবস ওই দিবসে কিছু ফুল টুল নিয়ে কিছু উপঢোকন গিফট টিফট নিয়ে বাপমা বৃদ্ধাশ্রম আছে ওদেরকে দিয়ে চলে আসলো ব্যাস হয়ে গেল হ্যাঁ হয়ে গেল এই আবুল বলেছিল যে আমার মাথা তোমাদের মাথার জন্য হারাম স্পর্শ করবে না জি ইল্লাম তোতাল্লেকা বিনতে মোহাম্মদ যদি মোহাম্মদের দুই মেয়েকে তোমরা দুই ভাই তালাক না দাও স্ত্রীও যেমন স্বামী তেমন স্ত্রী আল খাবিসা তো ইল খাবিসিন খবিস নোংরা মহিলা নোংরা পুরুষের জন্য এই আবুল আহবের স্ত্রী হ্যাঁ উম্মে জামিল আরওয়া এও বললো তাল্লেখা হোমা যাও তোমরা দুইজনে তালাক দাও এই দুটো বউকে সাবাতা কারণ এই দুই বউ বিধর্মী হয়ে গেছে বাপের মতো ওর বাপ যেমন বিধর্মী সাবি মানে বিধর্মী বুঝেন না নবী সালামকে তারা কি বলতো সাবি বলতো কারণ মক্কার কোরেশ কাফেররা মনে করতো যে আমাদেরটা ধর্ম আর আমাদের ধর্ম ত্যাগ করলে কি হয় বেধর্মী হয়ে যায় হ্যাঁ বেধর্মী হয়ে যায় জি যেমন ভারতের আর আর বিজেপিরা কি বলছে এই গত এক দু বছর মধ্যে তাদের একটা টার্ম আসলো ঘর অপাসি শুনেছেন হয়তো ঘর অপাসি মানে ঘরে ফিরিয়ে নিয়ে আসো ঘরে ফিরিয়ে নিয়ে আসো কারণ তাদের কথা হচ্ছে তাদের দাবি যে ভারতের মুসলিমের আমাদের ঘরেরই সব হিন্দু ছিল এরা সব মুসলিম হয়েছে এদেরকে নিজের ঘরে ফিরে যেতে হবে মানে এরা স্বেচ্ছায় ফিরে আসুক হিন্দু হয়ে যান আর না হলে এদেরকে বাধ্য করো যাতে করে হিন্দু হইতে বাধ্য হয় আল্লাহ যেন এদের ধুলিস্বাদ করেন এবং এদের এসব চক্রান্তকে আল্লাহ রব্বুল আলমিন ছিন্ন ভিন্ন করে দেন তো এই দুই খুবই স্বামী স্ত্রী একই কথা বলল সাবা বিধর্মী হয়ে গেছে বাপের মতো যে কথা বলছিলেন মোহাম্মদ সাল্লামকে মক্কার কাফেরা কি বলতো সাবা মোহাম্মদ ইয়া সাবি হে বেধর্মী তুমি তো বেধর্মী হয়েছে বেদিন হয়ে গেছো তুমি জি তখনকার যুগের রসুল্লাহাম কি বলতো সাবি বলতো আর আজকালকার বেদাতপন্থীরা সহি আকিদার লোকদেরকে কি বলে জানেন ওহাবি বলে শিয়া বেদাতিরাও বলে আর সুন্নি বেদাতিরাও বলে এটাও মজার কথা শুনে রাখবেন কারণ শিয়াদের কাছে সবচেয়ে নাকি ইহুদি খ্রিস্টান তাদের দুশ্মন না কোন মুশ্রিক তাদের শত্রু না দেখেন তাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে গভীর সম্পর্ক আছে ইয়াহুদি ইসরায়েলের সাথে ইরান কিন্তু সবচেয়ে বড় তাদের কিতাবাদিতে স্পষ্ট করা আছে সবচেয়ে বড় শত্রু হচ্ছে রাফেজি শিয়াদের ওয়াহাবিরা মানে সৌদি আরবের জনগণ এবং সৌদি আরবের অলামা আর সৌদি সরকার এটা হচ্ছে শিয়াদের ধর্ম আর আমাদের দেশের বিদ্যার্থীরা যদি আপনি বলেন যে মাজার পূজা ঠিক নয় পীর ধরা ঠিক না এই যে সৌদি আরব থেকে ওয়াহাবি হয়ে এসছে এসছে তখনকার যুগে সাবি বলতো আর এখন কি বলে ওয়াহাবি কিন্তু নামটা আলহামদুলিল্লাহ আমাদেরকে ভালোই দিয়েছে খারাপ দিতে পারেনি নামটা খারাপ দিতে পারেনি এটা আল্লাহরই পক্ষ থেকে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করেছেন আলহামদুলিল্লাহ খারাপ নাম দিতে চেয়েছিল কেমন করে খারাপ নাম দিতে চেয়েছিল জানেন কারণ ওয়াহাবি আব্দুল ওহাব থেকে এসছে তাই না তো আসলে যিনি সংস্কারক বড় ইমাম আর আলেম ছিলেন আরব দেশে যার মাধ্যমে মাজার পূজা আর গাছ পূজা আর এইসব তেনা পূজা আর কত যে পূজা ছিল যে যে পূজাগুলি আমাদের দেশে হয় মুসলিম সমাজে সবগুলি আরব দেশে ছিল তুর্কি আমলে সবকে আলহামদুলিল্লাহ নিশ্চিন্ন করেছেন দুই শক্তি দিয়ে এক হচ্ছে কোরআনি শক্তি আর একটা হচ্ছে সুলতানি শক্তি কোরআনি শক্তি ছিল তার দাওয়াত মোহাম্মদ শেখুল ইসলাম আব্দুল্লাহ রহমতুল্লাহ আলের আর সুলতানি শক্তি হচ্ছে আলে সৌদ মোহাম্মদ বিন সৌদ যে সেই যুগের যে মাম শাসক ছিলেন তার ক্ষমতার শক্তি দুই শক্তির কারণে এটা সম্ভব হয়েছে শুধু এক শক্তি দিয়ে সম্ভব হয় না প্রশাসনের শক্তি আছে কিন্তু এলেম নাই ইসলামে তাহলে কাজ হচ্ছে না আর এলেম আছে আমাদের অনেক দায়ীদের কাছে কিন্তু তার কাছে তার পাশে প্রশাসন নেই সেই জন্য অনেক কাজ করতে পারা যাচ্ছে না মুখে বলে ক্ষান্ত মুখে অনেক কথা বলা সম্ভব হচ্ছে না হ্যাঁ অনেক কথাই বলা সম্ভব হচ্ছে না হয়তো সত্য কথা বলা সম্ভব হচ্ছে না চুপ হয়ে যেতে হচ্ছে তো কি বলছিলাম নাম দেওয়া উচিত কি ছিল এমামের নাম কি ছিল মোজাদ্দিন সংস্কারক মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তো তার সাথে সম্পৃক্ত করে যদি বলতে হয় তাহলে কি বলতে হইতো মোহাম্মদই বলতে হইতো কিন্তু ওরা বললো আরে মোহাম্মদই যদি নাম দিই তো ভালো নাম দিয়ে দিলাম তো রসুল্লাহর সাথে সম্পৃক্ত হয়ে গেল মোহাম্মদই হয়ে গেল তো মোহাম্মদই নাম দেব না তো কি দেব ওর বাপের সাথে লাগিয়ে দেয় মোহাম্মদ বিন আবদুল্লাহাব আবদুল্লাহাব হাম্বিলি আলিম ছিলেন এবং আবদুল্লাহাব যিনি সাধারণ আলিম ছিলেন অত বড় আলিম ছিলেন না মোটামুটি মধ্যম শ্রেণীর আলিম ছিলেন তিনি বরং ছেলেকে নিষেধ করতেন যে আরে বাবা তুই এত ঝামেলা কেন করতে লাগলি মানুষের সাথে তোর কি দরকার তুই শেরিক করিস না তুই বেদাত করিস না তোর দরকার কি এতগুলি মানুষের সাথে লড়াই ঝগড়া করার আর মানুষের মানুষের সাথে বিবাদ নেওয়ার ইয়ে কেন ঝামেলায় গেলি একটিও সহি দাওয়াত দেননি উনি চুপ ছিলেন আবদুল্লাহ কিন্তু ছেলের শত্রুতা করেননি আপন ভাই শত্রুতা করেছে আরেকজন ভাই ছিল সে চরম শত্রুতা করেছে এই মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলহ বাপ শত্রুতা করেনি কিন্তু আবু তালেবের মতো আরো নিষেধ করেছে বাবা ছেড়ে দে কি ঝামেলা করতে যাচ্ছিস যে যা করছে করুক ওরা আদা খাবে সাঁত পাবে ওরা কবর পূজা মোজা মাজার পূজা করবে তো করুক হ্যাঁ না আমি হক জেনেছি হক মানুষের কাছে তুলে ধরবো তৌহিদের কথা তুলে ধরবো সহি আকিদার কথা তুলে ধরবো আমি শির বেদাতের বিরুদ্ধে বলবো যখন দেখলেন যে ছেলে তো ছাড়বে না তখন তিনি চুপ হয়ে গেলেন আবদুল্লাহ রহমতুল্লাহ তো এই আবদুল্লাহ মোহাম্মদ বিন আবদুল্লাহের বাপের সাথে সম্পৃক্ত করে যারা সহি আকিদার লোক আরব দেশে অথবা ভারত মহাতে যারা সহি আকিদার মানুষ তাদেরকে কি বলে বিদ্যার্থীরা ওহাবি বলে আর শিয়ার ওহাবি বলে জি তাদেরকে সবচেয়ে বড় শত্রু এই ওহাবিরা কিন্তু লাভটা কি হলো মোহাম্মদী বললে তো মোহাম্মদ সাথে সম্পৃক্ত হইতে পারতাম ওটা তো দিল না কিন্তু ওয়াহাবি যখন বললো তো আল্লাহ নিরানব্বই নামের মধ্যে একটি নাম হচ্ছে আল ওয়াহাব ইন্নাকান্ত আল ওয়াহাব রয়েছে এই নাম রয়েছে আল্লাহর নাম রব্বে হাবলি মুলক আল্লাহ আমাকে এমন রাজত্ব দান করো লাইম্বাকিলি আহাদের মিম্বাদে আমার পরে যেন এইরকম রাজত্ব আর কেউ না পায় তো এই দোয়া কবুল করে আল্লাহ সাল্লাম আলাইসাল্লামকে কি রাজত্ব দিয়েছিলেন এমন রাজত্ব যে রাজত্ব পশুর ওপর পাখির ওপর জিন্দের ওপর বাতাসের ওপর হ্যাঁ বাতাসে উড়িয়ে নিয়ে যেত গদু ওহা শাহরুন ও রাহাসর এক মাস সকালবেলা ভ্রমণে চলে যেত বাতাসে উড়িয়ে নিয়ে যাচ্ছে তখন প্লেন প্লেনের কাজ বাতাসে করছিল হাওয়াতে এমনি উড়িয়ে নিয়ে চলে যেত বিকেলবেলা এক মাসের দূরত্ব চলে গেলেন ওখান থেকে হাওয়া খেয়ে ভ্রমণ করে চলে আসলেন যেটা আজকে ফ্লাইটের যুগে অনেকে পারে না যে সকালে হ্যাঁ এক মাসের দূরত্ব গিয়ে ঘুরে এসছে আর বিকেলে ঘুরে এসছে এরকম খুব কমই লোক আছে তো যে কথাই বলছিলাম যে ওয়াহাব কার নাম আল্লাহর নাম তো যখন ওয়াহাবে নাম দিল তো কি হয়ে গেল ওর মানে হলো আল্লাহ আল্লাহ হয়ে গেল ওয়াহাব আল্লাহ আর ওয়াহাবি মানে আল্লাহ আল্লাহ যেমন হক আল্লাহর নাম আর হকানি আলম আমাদের সামনে হকানি আলম মানে আল্লাহ আলেম তাই না আর আরো বলে রব্বানি রব আল্লাহর নাম আর যখন রব্বানি আলেম রব্বানি মানে আল্লাহ আলেম জি ওলাকেন কোন রব্বানি ই না আল্লাহ বলছেন তোমরা রব্বানি হও মানে আল্লাহ মানুষ অনেকেই চেষ্টা করেছে কিন্তু ব্যর্থ হয়েছে আল্লাহ বেদাতিদেরকে ওইখানে কি করেছেন ব্যর্থ করেছেন সহি আকিদার লোকদের খারাপ নাম দিতে চেয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ খারাপ নাম দিতে পারেনি মোহাম্মদ রসুল উল্লাহাম এবং তার অনুসারীদেরকে কি বলতো মক্কার মুশরিকরা সাবি বলতো যে এরা বেধর্মী বেদিন হয়ে গেছে সাবা আতা এ মোহাম্মদ সাল্লামের দুই মেয়ে কি হয়ে গেছে বেদিন হয়ে গেছে বেধর্মী হয়ে গেছে ফাতাল্লা কাহমা তখন মা বাবার কথা শুনে এই দুই ছেলে অথবা ওতাইবা তালাক দিয়েছিল বরং কষ্ট দিয়েছিল যে এক সময় জামাই সে যদি কষ্ট দেয় আর তার বাবা তার মা রাত দিন কষ্ট দিচ্ছে রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম একটি বদ্ধ দিয়েছেন আল্লাহ সাল্লিত আলাইহিম কালবামিন কেলাবিক আল্লাহ এদের ওপর তুমি বাঘকে বা হিংস্র পশুকে চাপিয়ে দাও হিংস্র পশু দিয়ে এদেরকে তুমি শাস্তি দাও তো এদের একজনকে একজনের ঘটনা আল্লাহ তালা এই বিষয়টি বিস্তারিত আলোচনা করা যাবে বাঘে খেয়ে ফেলেছিল খুঁজে খুঁজে যারা রসুল্লাহ আসলামকে সরাসরি এসে কষ্ট দিয়েছিল আর রসুল্লাহ সালাম মেয়েদেরকে বড়ই অপদস্থ করে আর লাঞ্ছিত করে তালাক দিয়েছিল এই হবিসগুলো এই আবুল আহাবের স্ত্রী যার কথা এতক্ষণ মাঝে মধ্যে বলছিলাম এর কুনিয়াত উপনাম ছিল উম্মে জামিল জি কিন্তু সে জামিল ছিল না হবিস ছিল নাম ছিল তার আরোয়া বাপের নাম হার্ব আরোয়া বিনতে হার্ব আর আবু সুফিয়ান ইবনে হার বিন মাইয়া জি আবু সুফিয়ান রাজি আল্লাহ তালানহ বোন ছিল এ কট্টর শত্রু ছিল রসুর উল্লাহ সাল্লা সাল্লামের এবং রসুল দাওয়াতের এর কাজ কি ছিল এ কিভাবে কষ্ট দিত কাঁটাযুক্ত ডালপালা নিয়ে আসতো কেটে কেটে বন জঙ্গল থেকে আর সেই কাঁটাগুলি নিয়ে এসে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের যে মসজিদ হারামে আসার রাস্তা ওই রাস্তাতে ফেলে রাস্তাতে ফেলে দিত রাতের অন্ধকারে ফেলতো যাতে করে দেখতে না দিনে ফেলে তো দেখে নেবে আর সরিয়ে দেবে রাতের অন্ধকারে ফেলতো যাতে করে রসুল্লাহ সাল্লাম এবং অন্য অন্য যে মুসলিমরা এই রাস্তা দিয়ে সালাত আদায় করতে আসে মসজিদে হারামে তারা ক্ষতবিক্ষত হয় বা তারা ক্ষতিগ্রস্ত হয় বা আহত হয় এই ছিল তাদের তার উদ্দেশ্য এই উম্মে জামিল বা আরোয়া আবুল হাবের স্ত্রী শুনতে পেল যে আমার সম্পর্কে নাকি কোরআনে নিন্দা করে কুৎসাকে আয়াত নাজল হয়েছে সুরা নাজল হয়েছে তাব্বাত ইয়াদা আবুল হাব ওখানে যে তহু আর আবুল হাবের স্ত্রী আম্মালাত হাতাব যে লোকড়ি বহনকারিনী এই কথা যখন শুনতে পেল তখন এত সে রেগে মেতে গেল যে মোহাম্মদকে মারব সাল্লাহ আলী সাল্লাম হাতে পাথর নিয়েছে বড় একটা পাথর হাতে উঠিয়েছে হাতে পাথর নিয়ে রসুল্লাহামকে খুঁজতে শুরু করেছে মোহাম্মদ কোথায় আছে সেই সময় রসুল্লাহ সাল্লাহ আবু বাকারের সাথে কাবার পাশে বসেছিলেন আল্লাহ রাবুল্লাহ আলমিন এই মহিলাকে সেই সময়ের জন্য অন্ধ করে দিয়েছিলেন সে ওখানে এসে এদিক সেদিক দেখছে কিন্তু উল্লাহ সাহেব দেখতে পাচ্ছেন আউ বাকারকে দেখতে পাচ্ছে আর বেশিরভাগ তো আউ বাকারের সাথে বসে থাকে আউ বাকার রসুল্লাহ সাথে শুরু থেকে যেখানে নবী বসে আছেন ওখানে আউ বাকার পাশে বসে আছে সুলহানাল্লাহ আউ দেখতে পাচ্ছি কিন্তু রসুল্লাহ সাহেব দেখতে পাচ্ছেন তখন বলছে সেই মহিলা এই না সাহেব তোমার সাথী সঙ্গী কোথায় কাদ বালাগানি আন্না ইয়াহজনী আমার কাছে খবর পৌঁছেছে সে আমার কুৎসা গাইছে সে আমার বদনাম করে বেড়াচ্ছে ওল্লাহে আল্লাহর কসম করে বলছি ফাহু আমি ওকে যদি এখন দেখতে পাই তাহলে এই পাথর দিয়ে তার মুখে মারব এই উদ্দেশ্যে সে এসছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন তাকে অন্ধ করে দিয়েছে দেখতে পাচ্ছে না সে সেই সময় ওই মহিলা বলেছিল আমাকে চেনো অবকার আমাল্লাহ সায়রা আমি কিন্তু কবি কাব্য রচনা করতে পারতো মহিলা মহিলা কাব্য রচনা করতে পারতো কাব্য রচনা করার জন্য শিক্ষাগত যোগ্যতা বেশি লাগে না এটা একটা প্রতিভা আপনি যদি এম এ কেন পিএইচডি করে নেন বাংলায় তারপর হয়তো দু চার লাইন কবিতা লিখতে পারবেন না হয়তো আপনার প্রতিভা নেই এক একজন কাল এক এক প্রতিভা দিয়ে সৃষ্টি করেছেন কিন্তু একটা ছেলে হয়তো অশিক্ষিত ক্লাস থ্রি ফোর পড়েনি সুন্দর সুন্দর কবিতা লিখছে জানি না আপনারা জান যে কাজী নজরুল ইসলামের কোনো সার্টিফিকেট ছিল কিছু ছিল না মনে হয় অল্প কিছু পড়া ছিল জি তারপরে সেই মহিলা বললো যে আমি কবি কবিতা রচনা করতে পারি আর কবিতার মাধ্যমে মোহাম্মদের আমি কি করব হেজো করব মানে কুৎসা গাইব আমি হ্যাঁ তার নিন্দা করব কুৎসা গাইব জি তার মানহানি করব আর আপনাদের হয়তো এই অভিজ্ঞতা আছে যে কারো যদি কুৎসা গান হ্যাঁ পদ্যের আকারে তাহলে সেটা গদ্যের আকারে মানে কথার দ্বারা কুৎসা বা কথার দ্বারা নিন্দা করার চাইতে বেশি কষ্টদায়ক হয় কষ্টদায়ক হয় একটা লোকে যদি বদনাম করেন আপনি বা একটা লোকে যদি দস্তুটি তুলে ধরেন এমনি এই লোকটা খারাপ এ বাজে লোক এই রকম সেই রকম এতে একটা কষ্ট হবে কিন্তু ওর চাইতে বেশি কষ্ট হবে যদি ওইটাকে হ্যাঁ কি করে পদ্য আকারে পেশ করে ওই কথাগুলিকে যদি পদ্য আকারে পেশ করে চরম কষ্ট লাগে কবিতার মাধ্যমে কারো প্রশংসা করলে লাফাইতে শুরু করে দেখেছেন জি হ্যাঁ আর কবিতার আকারে যদি কারো কুৎসা গাওয়া হয় কারো নিন্দা করা হয় চরম কষ্ট লাগে জি পরীক্ষিত জিনিস সেটা জি সেই মহিলা তখন এক লাইন কাব্য রচনা করলো মুজাম্মান না ও আমরহু আবাইনা ও কালাই না এই কাব্য রচনা করলো কবিতার অনেক ভাগ আছে কিন্তু জি তো মুজাম্মান না নিন্দনীয় ব্যক্তির আমরা বিরোধিতা করেছি বা বিরুদ্ধাচরণ করেছি ও নিন্দনীয় ব্যক্তি খারাপ ব্যক্তি সেই জন্য তাকে মানিনি আমরা ও আমরহু আবাই না তার কথাকে আমরা অস্বীকার করি মানি নেয় ওয়াদিনহু কালাইনা এবং এই মোহাম্মদের ধর্মকে আমরা ঘৃণা করি কালা মানে হচ্ছে ঘৃণা করা জি কোরআনের ছোট্ট সুরে রয়েছে যে মা ওয়াদ্দাকা রব্বুকা অমা কালা হেনই অদ্দোহা অল্লাইজা সাজা মা ওয়াদ্দাকা রব্বুকা অমা কালা যখন মক্কার কিছু কাফেরা বলেছিল কয়েকদিন ওহি আসাই যে মোহাম্মদের সাথে জিব্রাইলের দুশ্মনী হয়ে গেছে হ্যাঁ, বা আল্লাহর সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে আল্লাহর সাথে দুশ্মনী হয়ে গেছে এই জন্য দেখো না কয়েকদিন থেকে আসমানের সাথে আকাশের সাথে তার কোনো যোগাযোগ নাই জিব্রাইল আসে না তার বাড়িতে এর খণ্ডনে এই সুরাটি নাজেল হয় অদোহা দোহা হ্যাঁ পূর্বাহ্নের শপথ ওল্লাইজা সাজা রাতের শপথ যখন তা ঢেকে নেই আচ্ছাদিত করে মা ওয়াদ্দা আকা রব্য কামা কালা হে নবী তোমাকে তোমার রব পরিত্যাগ করেননি অদ্দা মানে ছেড়ে দেওয়া জি ছেড়েও দেননি তোমার পরিত্যাগ করেননি অমা কালা আর তোমার সাথে আল্লাহ শত্রুতা বিদ্বেষও রাখেন না মিথ্যা কথা বলেছে এই কাফেররা জি তো এই যে কালা ওখান থেকে আছে ও দিন হু কালেই না মোহাম্মদের দিনের সাথে ঘৃণা রাখি তারপরে ওই মহিলা যখন দেখতে পেল না খুঁজে পেল না মোহাম্মদ কত সামনে বসে আছে রসুল্লাহাম খুঁজে পেল না সুরুল্লাহামকে ফিরে চলে গেল ফাঁকাল আবু বাকর ইয়া রাসুল আল্লাহ আমার তার আহারা আধকা তখন আবু বাকর তালা যখন মহিলা চলে গেছে বলছেন নবিসামকে বলছেন যে আপনি কি দেখেছেন ওই মহিলাকে দেখলেন আপনাকে দেখতে পেল না নাকি কি ব্যাপার ও তো আপনাকে খোঁজাখুঁজি করছিল ফাঁকালা তখন রসুল্লাহ বলেন মা দেখতেই পাইনি আমাকে দেখতেই পাইনি সামনে বসে আছেন লাকাত আল্লাহ আল্লাহ তার দৃষ্টি শক্তি কেড়ে নিয়েছেন এখন তাহলে আল্লাহ রাবুল্লাহ দৃষ্টি শক্তি কেড়ে নেওয়া স্থায়ী হইতে পারে আবার ক্ষণস্থায়ী হইতে পারে অনেকের দৃষ্টিশক্তি চলে গেছে তারপরে আল্লাহ ফিরিয়ে দিয়েছেন জি দুয়ার মাধ্যমে বহু লোকের হয়েছে এরকম যে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন জি এমাম তার মধ্যে এমাম বখারি রহমতুল্লাহ জি মায়ের দোয়াতে স্বপ্ন দেখছেন মা দোয়া করে করে করে করে স্বপ্ন দেখছেন যে তোমার ছেলের আল্লাহ আল্লাহ দেশ শিশুকে ফিরিয়ে দেবে সকাল হয়েছে দেখছি ছেলে দেখতে পাচ্ছে এজন্য আল্লাহর কাছে দোয়া করাতে নিজেকে কখনো তুচ্ছ জ্ঞান করতে নেই কখন কোন দোয়া কবুল কবুল হয়েছে আপনি আপনার কাজ করেন আল্লাহ আল্লাহর কাজ করবেন জি দোয়া আল্লাহ কবুল করবেন হয়তো সেটাই দেবেন অথবা তার উত্তম বিকল্প আল্লাহ রব্বুল আলম দেবেন তো সময় অনেক হয়ে গেছে হ্যাঁ ইনশাআল্লাহ তালা আগামীতে বাকিটা পূরণ করব তো এখানে আরেকটু কথা শুধু বলে নিই কোরাইশরা রসুল্লাহামকে বিভিন্নভাবে কষ্ট দিত তার মধ্যে একটা কষ্ট দেওয়ার পদ্ধতি ছিল যে মোহাম্মদ বলে তারা রাখতো না কি বলতো মোজাম্মাম বলতো মোহাম্মদ বলতো না মোহাম্মদের জায়গায় কি বলতো মোজাম মোহাম্মদ মানে প্রশংসিত হ্যাঁ মোহাম্মদ মানে যার অনেক বেশি প্রশংসা করা হয়েছে প্রশংসিত তাহলে তো ভালো নাম হয়ে যায় মোহাম্মদ বলে ডাকলে তো ওরা তো অর্থ বুঝে যে হামদার মোহাম্মদ মানে কি তো তারা নাম দিয়েছিল কি মোজাম্মাম জাম্মন থেকে মানে নিন্দনীয় হ্যাঁ কুখ্যাত এই নাম দিয়েছিল এই বলে গালাগালি করত তো মোহাম্মদকে গাল দিত না তারা কাকে গাল দিত মোজাম্মম বলে কারণ নামটাই নিতে চাইতো না যাকে ঘৃণা করে তার নামটাও মুখে নিতে চায় না কিন্তু এটা মানুষের স্বভাব তো মোজাম্মম বলে তারা গাল দিত তো রসুল্লাহ সাল্লাম একবার বললেন যে তার গাল দেয় তখন মোজাম্মামকে গাল দেয় আর আমাকে মোজাম্মাম তারা বলে থাকে আর আমি হচ্ছি মোহাম্মদ ওয়ালাকিন সারাফ আল্লাহ আনহু আল্লাহ আমার থেকে তাদের গালটাকে ফিরিয়ে অন্য জায়গায় রয়েছে যে কিভাবে আল্লাহ কোরাইশ কাফেরদের গালমন্দকে আমার থেকে ফিরিয়ে দিয়েছেন কারণ গাল দিতে চাই আমাকে কিন্তু আমার নাম ধরে গাল দেন মোজাম্মামকে গাল দেয় মোজাম্মাম তো অন্য কোনো ব্যক্তি আমি তো না আমি তো মোহাম্মদ জি ওহ মোহাম্মদ বলে অথচ উদ্দেশ্য করতে যে আমরা মোহাম্মদকে গাল দিচ্ছি এখানে আজকের আলোচনা শেষ করছি আর বাকি এই এই রকমই আলোচনা যেসব কাফেরগুলি কষ্ট দিত রসুল উল্লাহামকে আরও বেশ কিছু আলোচনা বাকি আছে ইনশা আল্লাহ তালা আগামী সপ্তাহে পুরা করবো জাকুমুল্লাহ ওসল্লাহ ওসালাম মোহাম্মদ আলহি ওসাহাবি আজমান